মুসলমানের আর্থনাদে রক্তে তুফান উঠছে কার মুসলমানের আর্থনাদে রক্তে তুফান উঠছে কার মুজাহিদ চলো চলো মায়ানমার মুজাহিদ চলো চলো মায়ানমার মুসলমানের আর্থনাদে রক্তে তুফান উঠছে কার মুসলমানের আর্থনাদে রক্তে তুফান উঠছে কার মুজাহিদ চলো চলো মায়ানমার জিহাদে নামবো চলো মায়ানমার মুজাহিদ চলো চলো মায়ানমার জেন্ত মুসলমানের গায়ে দিচ্ছে আগুন যারা হয়তো তাদের মারব নয়তো শহীদ হব মোরা জ্যান্ত মুসলমানের গায়ে দিচ্ছে আগুন যারা হয়তো তাদের মারব নয়তো শহীদ হব মোরা মুসলমানের রক্ত নিয়ে খেলতে দেব না রে আর মুসলমানের রক্ত নিয়ে খেলতে দেব না রে আর জিহাদে নামব চলো মায়ানমার মুজাহিদ চলো চলো মায়ানমার মুসলমানের দে রক্তে তুফান উচ্ছে কার মুসলমানের দে রক্ত রক্তে তুফান উঠছে কার মুজাহিদ চলো চলো মায়ানমার জিহাদে নামবো চলো মায়ানমার মুজাহিদ চলো চলো মায়ানমার রাস্তাঘাটে নদীর ধারে কাটা পোড়া লাশ পশুর দলে মা বোনদের করছে সর্বনাশ রাস্তাঘাটে নদীর ধারে কাটা পোড়া লাশ পশুর দলে মা বোনদের করছে সর্বনাশ কেউ কি নেই বীর মুজাহিদ তাদের পাশে দাঁড়াবার কেউ কি নেই বীর মুজাহিদ তাদের পাশে দাঁড়াবার জিহাদে নাম চলো মায়ানমার মুজাহিদ চলো চলো মায়ানমার মুসলমানের দে রক্তে তুফান উঠছে কার মুসলমানের দে রক্তে তুফান উঠছে কার মুজাহিদ চলো চলো মায়ানমার জিহাদে নামবো চলো মায়ানমার মুজাহিদ চলো চলো মায়ানমার জেন্তু গায়ের চামড়া ছিলে লবণ দিচ্ছে গায়ে পালাহবারও সুযোগটা নেই শিকল হাতে পায়ে জেন্ত গায়ের চামড়া ছিলে লবণ দিচ্ছে গায়ে পালাহবারও সুযোগ দুটা নেই শিকল হাতে পায়ে এত করুণ মৃত দেহ আগে দেখি নাই তো আর এমন করুণ মৃত দেহ আগে দেখি নাই তো আর জিহাদে নামব চলো মায়ানমার মুজাহিদ চলো চলো মায়ানমার মুসলমানের আর্থনাদে রক্তে তুফান উঠছে কার মুসলমানের দে রক্তে তুফান উঠছে কার জিহাদে নামবো চলো মায়ানমার মুজাহিদ চলো চলো মায়ানমার জিহাদে নামবো চলো মায়ানমার কত শত মা বোনদের করছে অঙ্গহানি অঙ্গগুলোর এমনিতে ভাই চরে চোখের পানি কত শত মা বোনদের করছে অঙ্গ অঙ্গহানি অঙ্গগুলোর নাম নিতে ভাই চরে চোখের পানি মসজিদিটাও রক্তের রঙের সহে না ভাই মন আমার মসজিদিটাও রক্তের রঙের সহে না ভাই মন আমার জিহাদে নামব চলো মায়ানমার মুজাহিদ চলো চলো মায়ানমার মুসলমানের অর্থ না রক্ত রক্তে তুফান হচ্ছে কার মুসলমানের অর্থনাদে রক্তে তুফান হচ্ছে কার জিহাদে নামব চলো মায়ানমার মুজাহিদ চলো চলো মায়ানমার জিহাদে নামব চলো মায়ানমার মুজাহিদ চলো চলো মায়ানমার মুসলমান চলো চলো মায়ানমার জিহাদে নামব চলো মায়ানমার গানটির কথা লিখেছেন ও কণ্ঠ সিলেটের পরিচিত ইসলামী সাংস্কৃতিক সংগঠন দুর্নিবার ইসলামী সাংস্কৃতিক কাফেলার প্রধান সঙ্গীত পরিচালক হাফেজ খায়রুল বাসার দেলোয়া